সপ্তম খণ্ড তৃতীয় পরিচ্ছেদ নানাভাবে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত মন্দিরে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর দেবালয়ে শিব মন্দিরের সিঁড়িতে বসিয়া আছেন জ্যৈষ্ঠ মাস আঠেরোশো তিরাশি খুব গরম পড়িয়াছে একটু পরে সন্ধ্যা হইবে বরফ ইত্যাদি লইয়া মাস্টার আসিয়াছেন ও ঠাকুরকে প্রণাম করিয়া তাঁহার পাদমূলে শিব মন্দিরের সিঁড়িতে বসিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন মণিমল্লিকের নাচ জামাই এসেছিল সে কি বইয়ে পড়েছে ঈশ্বরকে তেমন জ্ঞানী সর্বজ্ঞ বলে বোধ হয় না তাহলে এত দুঃখ কেন আর এই যে জীবের মৃত্যু হয় একেবারে মেরে ফেললেই হয় ক্রমে ক্রমে অনেক কষ্ট দিয়ে মারা কেন যে বই লিখেছে সে নাকি বলেছে যে আমি হলে এর চেয়ে ভালো সৃষ্টি করতে পারতাম মাস্টার হাঁ করিয়া ঠাকুরের কথা শুনিতেছেন ও চুপ করিয়া আছেন ঠাকুর আবার কথা কহিতেছেন শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন তাঁকে কি বুঝা যায়গা আমিও কখনো তাকে ভাবি ভালো কখনো ভাবি মন্দ তার মহামায়ার ভিতর আমাদের রেখেছেন কখনো তিনি হুঁশ করেন কখনো তিনি অজ্ঞান করেন একবার অজ্ঞানটা চলে যায় আবার ঘিরে ফেলে পুকুর পানা ঢাকা ঢিল মারলে খানিকটা জল দেখা যায় আবার খানিক্ষণ পরে পানা নাচতে নাচতে এসে সে জলটুকুও ঢেকে ফেলে যতক্ষণ দেহবুদ্ধি ততক্ষণই সুখ দুঃখ জন্ম মৃত্যু রোগ শোক দেহেরই এইসব সব আত্মার নয় দেহের মৃত্যুর পর তিনি হয়তো ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন যেমন প্রসব বেদনার পর সন্তান লাভ আত্মজ্ঞান হলে সুখ দুঃখ জন্ম মৃত্যু স্বপ্নবধ বোধ হয় আমরা কি বুঝব একশের ঘটিতে কি দশের দুধ ধরে নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে আর খবর দেয় না গোলে মিশে যায় সন্ধ্যা হইল ঠাকুরের আরতি হইতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া জগৎ মাতার চিন্তা করিতেছেন রাখাল লাটু রামলাল কিশোরীগুপ্ত প্রভৃতি ভক্তেরা আছেন মাস্টার আজ রাত্রে থাকিবেন ঘরের উত্তরে ছোট বারান্দায় ঠাকুর একটি ভক্তের সহিত নিভৃতে কথা কহিতেছেন বলিতেছেন প্রত্যুষে ও শেষ রাত্রে ধ্যান করা ভালো ও প্রত্যহ সন্ধ্যার পর কিরূপ ধ্যান করিতে হয় সাকার ধ্যান অরূপ ধ্যান সেসব বলিতেছেন কিয়ৎক্ষণ পরে ঠাকুর পশ্চিমের গোল বারান্দাটিতে বসিয়া আছেন রাত্রি নয়টা হইবে মাস্টার কাছে বসিয়া আছেন রাখাল প্রভৃতি এক একবার ঘরের ভিতর যাতায়াত করিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন দেখো এখানে যারা যারা আসবে সকলের সংশয় মিটে যাবে কি বলো মাস্টার আজ্ঞা হাঁ এমন সময় গঙ্গাবক্ষে অনেক দূরে মাঝি নৌকা লইয়া যাইতেছে ও গান ধরিয়াছে সেই গীতধ্বনি মধুর অনাহত ধ্বনির ন্যায় অনন্ত আকাশের ভিতর দিয়া গঙ্গার প্রশস্ত বক্ষ যেন স্পর্শ করিয়া ঠাকুরের কর্ণকুহরে প্রবেশ করিল ঠাকুর অমনি ভাবাবিষ্ট সমস্ত শরীর কণ্টকিত ঠাকুর মাস্টারের হাত ধরিয়া বলিতেছেন দেখো দেখো আমার রোমাঞ্চ হচ্ছে আমার গায়ে হাত দিয়ে দেখো তিনি সেই প্রেমাবিষ্ট কণ্টকিত দেহ স্পর্শ করিয়া অবাক হইয়া রহিলেন পুলকে পূরিত অঙ্গ উপনিষদে কথা আছে যে তিনি বিশ্বে আকাশে ওতপ্রত হয়ে আছেন তিনি কি শব্দরূপে শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করিতেছেন এই কি শব্দ ব্রহ্ম কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ যারা যারা এখানে আসে তাদের সংস্কার আছে কি বলো মাস্টার আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ অধরের সংস্কার ছিল মাস্টার তার বলতে শ্রীরামকৃষ্ণ সরল হলে ঈশ্বরকে শীঘ্র পাওয়া যায় আর দুটো পথ আছে সৎ অসৎ সৎ পথ দিয়ে চলে যেতে হয় মাস্টার আজ্ঞা হাঁ সুতোর একটু আঁশ থাকলে সূচের ভিতর যাবে না শ্রীরামকৃষ্ণ খাবারের সঙ্গে চুল জিবে পড়লে মুখ থেকে সব শুদ্ধ ফেলে দিতে হয় মাস্টার তবে আপনি যেমন বলেন যিনি ভগবান দর্শন করেছেন তাকে অসৎ সঙ্গে কিছু করতে পারে না খুব জ্ঞানাগ্নিতে কলাগাছটা পর্যন্ত জ্বলে যায় আরেকদিন ঠাকুর কলিকাতায় বেনেটোলায় অথরের বাড়িতে আসিয়াছেন আষাঢ় শুক্লা দশমী চোদ্দই জুলাই আঠেরোশো তিরাশি শনিবার অধর ঠাকুরকে রাজনারায়ণের চণ্ডীর গান শুনাইবেন রাখাল মাস্টার প্রভৃতি সঙ্গে আছেন ঠাকুর দালানে গান হইতেছে রাজনারায়ণ গান ধরিলেন অভয় পদে প্রাণ সপেছি আমি আর কি যমের ভয়ে রেখেছি কালি নাম মহামন্ত্র আত্মশির শিখায় বেঁধেছি আমি দেহ বেচে ভবের হাটে শ্রীদুর্গা নাম কিনে এনেছি কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি এবার সমন এলে হৃদয় খুলে দেখব তাই বসে আছি দেহের মাঝে ছজন কুজন তাদের ঘরে দূর করেছি আমি জয় দুর্গা শ্রীদুর্গা বলে যাত্রা করে বসে আছি ঠাকুর খানিক শুনিতে শুনিতে ভাবাবিষ্ট দাঁড়াইয়া পড়িয়াছেন ও সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়া গান গাইতেছেন ঠাকুর আখর দিতেছেন ও মা রাখ মা আখর দিতে দিতে একেবারে সমাধিস্থ বাহ্যশূন্য নিষ্পন্দ দাঁড়াইয়া আছেন আবার গায়ক গাহিতেছেন সমর আলো করে কার কামিনী সজল জলদ জিনিয়া কায় দশনে প্রকাশে যামিনী ঠাকুর আবার সমাধিস্থ গান সমাপ্ত হইলে দালান হইতে গিয়া ঠাকুর অধরের দ্বিতল বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিলেন নানা ঈশ্বরীয় প্রসঙ্গ হইতেছে কোন কোন ভক্ত অন্তঃসার ফুলগুনদী উপরে ভাবের কোনো প্রকাশ নাই এসব কথাও হইতেছে